করে তার নিয়ে আসা দিন হচ্ছে সর্বশেষ দিন পূর্ণাঙ্গ দিন যে দিন যতদিন পর্যন্ত আল্লাহর আসমান জমিন কায়েম আছে ততদিন পর্যন্ত এই জমিনে থাকবে এবং সেই দিন ছাড়া অন্য কোনো দিন সেই জীবন বিধান ছাড়া অন্য কোনো জীবন বিধান কারো পক্ষ থেকে আল্লাহ কবুল করবেন না আল্লাহ মুসাহাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লাবি আনি বলছেন আল্লাহ শপথ করে বলছি আজকেও যদি আমার আবির্ভাবের পরে বা আমার নবতের পরে মুসা আলি সাল্লাম জীবিত থাকতেন তো তার জন্য আমার অনুসরণ করা ছাড়া কোনো মুক্তির পথ ছিল না সুতরাং উল্লাহামের দাওয়াতের বাইরে কোনো ব্যক্তি থেকে মুক্তি খুঁজবে তা নেই অসম্ভব শুধু বলবো না এরকম কোনো মুক্তির পথই নেই ইন্দিন আইন্দাল ইসলাম আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম ধারাবাহিক আলোচনা আমাদের প্রতি শনিবারে চোদ্দশো একচল্লিশ হিজড়িতে আমরা এখন আজকে উনিশে রবিউল আউ্বাল চোদ্দশো একচল্লিশ হিজড়ি দর্শের পর্ব নম্বর হচ্ছে পনেরো বিষয়বস্তু হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম যে দিন ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন আরবদের কাছে বিশেষ করে প্রথমে মক্কার বাসিন্দাদের কাছে ওরাইশদের কাছে তারা যে এই দাওয়াতের বিভিন্নভাবে বিরোধিতা শুরু করলো এই বিরোধিতার বা এই দাওয়াতের মোকাবেলার বিভিন্ন পন্থাগুলি তাদের কি ছিল দাওয়াতের বিরোধিতার বিভিন্ন পন্থা বা উপায় এর আগে আমরা যেখানে গিয়ে থেমেছিলাম গত সপ্তাহের আলোচনায় সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে হজের মৌসুম আসলো আরবরা যথাসাধ্য চেষ্টা করল যে হজের মৌসামে আরবের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসবে হজ করতে ওরা যাতে করে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ভালো কোনো ধারণা না নিয়ে যায় জানতে না পারে প্রথম আর যদি জানতে পারে তো যেন কোনো পজিটিভ সুধারণা না নিয়ে যায় একটা ক্ষুধারণা নিয়ে যাই যে একজন খারাপ লোক এসছে কুখ্যাত লোক যে মানুষকে বিভ্রান্ত করছে বাপদাদার ধর্মকে হ্যাঁ, ভ্রান্ত ধর্ম বাতিল বলছে এবং উপাস্যদেরকে গালমন্দ করছে ইত্যাদি আর সে একজন বিভ্রান্ত নিজেই বিভ্রান্ত ইত্যাদি এইসব যেন একটা ভুল ধারণা নিয়ে যায় যারা সঠিক দাওয়াতের শত্রু যুগে যুগে তাদের এই চরিত্রটাই থেকেছে আজকেও ইসলামের বাইরে থেকে যারা শত্রুতা করে ইসলামের আর ইসলামের মধ্যে আছে জন্মসূত্রে কিন্তু শিরগবেদাতে লিপ্ত থাকার কারণে বিভিন্ন পথ এবং মতের অনসারী হয়েছে কোরআন সন্ন্যার পথ ছেড়ে দিয়ে তাদের অবস্থা ঠিক ওই রকমই যদি সহি দাওয়াত আপনি কোথাও দেন বা সহি দাওয়াত যদি কোনো দায়ী আলেম দেয় তাহলে তার বিরোধিতায় বিভিন্ন রকমের তাদের পন্থা থাকে বা পন্থা অবলম্বন করে থাকে মানুষকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায় বিভিন্নভাবে বদনাম করে যে কোনো উপায়ে ঠেকাতে হবে আর যে কোনো রকমের মিথ্যা বলতে হোক অসুবিধে নেই এই চরিত্রটা আসলে এই চরিত্র মুশরেকদের চরিত্র এই চরিত্র হচ্ছে সরাসরি ইসলামের প্রথম দাওয়াত যে এই উম্মতের সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন মোহাম্মদ রসুল্লাহাম দিয়েছেন তার শত্রুদের চরিত্র শত্রুদের চরিত্র এই চরিত্র ভালো চরিত্র না এই চরিত্র যাদের ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন আবু জাহাল আর তার সাথী সঙ্গীদেরকে আল্লাহ ধ্বংস করেছেন সুতরাং এই চরিত্র যার মধ্যে থাকবে মিথ্যা বলে ঘৃণা ছড়াবে আর তারপরে বিভিন্ন রকম মিথবাদ দিয়ে মানুষকে হক থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে জি যে কোরআন সন্ন্যার দাওয়াতের ক্ষেত্রে যেই আচরণটা বিদাতপন্থীদের রয়েছে এটা কিন্তু তাদের জন্য ধ্বংসাত্মক হজের মৌসুমে তারা চেয়েছিল ঠেকাতে জানতে দেব না আর জানলেও ভুল ধারণা নিয়ে যান কিন্তু কমপক্ষের লাভ এটা হলো যে ওদের এই প্রভাকাণ্ডার কারণে লোকেরা জানতে পারল লোকেরা জানতে পারল আর এরা তো হাজি সাহেবরা প্রতিনিধি সারা বিশ্বে যে যেখান থেকে এসছে তো যুগে হজ হইতো তো এই হাজিরা নিজ নিজ এলাকায় এই খবর নিয়ে চলে গেল আর পুরা আরব জগতে নবী করিম সাল্লামের খবরের প্রচার প্রসার হয়ে গেল যে একজন ব্যক্তি এসেছেন মক্কাই তিনি বলছেন যে আমি নবী হয়েছি শেষ নবী আর তিনি একমাত্র আল্লাহ এবাদতের দিকে আহ্বান করছেন আর তিনি বলছেন তার কাছে আসমানি ওহি আসছে ইত্যাদি এসব কথাবার্তা ছড়িয়ে গেল জি জি অপপ্রচারে কখনো কখনো প্রসার ঘটে প্রসার ঘটে হজের মৌসুম শেষ হয়ে গেল কোরেশা নিজের বাড়িতে ফিরে আসলো আর তারপরে তারা ঠান্ডা মেজাজে পরিকল্পনা বানাতে শুরু করলো যে মোহাম্মদ যে যে দাওয়াত শুরু করেছে এটাকে কি করে ঠেকানো যায় এর মোকাবেলা কি করে করা যায় এই ক্ষেত্রে তারা আপোষে বসে পরামর্শ করল এবং এই দাওয়াতকে নির্মূল করে দেওয়ার জন্য এই দাওয়াতের মোকাবেলার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করলো যাতে করে এই দাওয়াতকে নিশ্চিন্ন করে দেওয়া যায় ঠান্ডা করে দেওয়া যায় সংক্ষেপে আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করব আর এক একটি পয়েন্টকে তখন বিস্তারিতভাবে পেশ করব প্রথম যে পদক্ষেপ ছিল তাদের দিন ইসলামের দাওয়াতকে রসৌল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই দাওয়াতকে ঠেকানোর জন্য প্রতিরোধ করার জন্য সেটা হচ্ছে ঠাট্টা উপহাস করা এবং বেশি বেশি ঠাট্টা উপহাস করা এত বেশি ওদেরকে নিয়ে মজা কুড়াও এত বেশি এদেরকে নিয়ে উপহাস করো যাতে করে এরা সমাজে মুখ দেখাবার যোগ্যতা না রাখে মানুষকে নিয়ে যখন যেখানে যাবে সেখানেই শুধু ঠাট্টা মজা করা হয় তখন আর তখন এই যোগ্যতা থাকে না মানসিক দিক থেকে যে মানুষের সামনে মুখ দেখাবো যা লুকিয়ে থাকলে ভালো নির্জনে থাকলে ভালো মানুষের সাথে তখন আর দেখা সাক্ষাৎ করার মতো থাকে না উদ্দেশ্য ছিল উল্লাহামকে লাঞ্ছিত অবদস্ত করা এই উপহাসের মাধ্যমে মুসলিমদেরকে যারা ইসলাম গ্রহণ করেছেন রসুর উল্লাহামের হাতে হাত দিয়ে তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করা এবং তাদের যে মনোবল রয়েছে বা মানসিক শক্তি রয়েছে সেটাকে দুর্বল করে দেওয়া মানুষের মনোবল যখন দুর্বল হয়ে যায় ভেঙে পড়ে তখন আর কোনো কাজের যোগ্যতা থাকে না কাজকর্ম করার যোগ্যতা হারিয়ে ফেলে মনে যদি বল না থাকে আপনার দিনের দাওয়াত দেওয়ার তো কি দাওয়াত দেবেন আপনি মনের বলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস সেটা আপনি আপনি এলমের লড়াই করেন অথবা আপনি অস্ত্রের লড়াই করেন জি কোরআনের লড়াই করেন আপনি বা সুলতানের লড়াই করেন আপনি মনোবল আগে জরুরি জি মনো এলেম আছে কিন্তু মনোবল নেই এলেম অনেকের কাছে আছে কিন্তু হেম্মত নেই এই জন্য চরমনাইদের কাছ থেকে শির বেদাত অনেক কিছু শিখেছেন কথা বোঝা গেছে না শির বেদাত ধর্মকর্ম অনেক কিছু তাদের কিতাব আছে কিন্তু তাদের কিতাবে একটা ভালো কথা আছে আমি যেহেতু তাদের কিতাব পড়ে পড়ে বক্তব্য করেছি প্রায় নয় ঘন্টার মতো বক্তব্য আছে জানেন আপনারা ধারাবাহিক অনেক আগের দুই হাজার ছয়ের দিকের তো ওতে একটা কথা পড়েছিলাম ওই কিতাবগুলির মধ্যে যার হিম্মত নেই তার কিম্মত নেই ওদের কথা হচ্ছে যার হিম্মত নেই তার কিম্মত নেই মানে মূল্য নেই কিমত মানে মূল্য আসলে ওটাকে কিম্মত করেছে বাংলায় তো হিম্মত না থাকলে আপনার এলেম থেকে লাভ নেই অনেক বড় আলেম অনেক বড় ডিগ্রিধারী হ্যাঁ পিএইচডি করেছে আর দিনের উপর লেখাপড়া করেছে বিভিন্ন ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে হেম্মত নেই মানে মনোবল নেই মনোবল শক্ত মজবুত নয় সেরকম কিছু কাজ করতে পারে না সব জায়গায় ভয় ভয় এটা কথা বললে অসুবিধা হয় এইরকম করলে অসুবিধা হবে হ্যাঁ এসব কথা বলা যাবে না এটা বলা যাবে না এখানে পরিবেশ অনুকূলে না এই করতে করতে ওর মত এসে ওর উপর হামলা করে দিল আর বলার সুযোগই হইল না যে তার কিয়ামত কায়েম হয়ে গেল কিন্তু সঠিক দাওয়াত দিতে পারলো না এরকম বহুজন চলে গেছে আর বহুজন যাবে যা যাচ্ছে মনোবল দুর্বল করার উদ্দেশ্য মনোবল দুর্বল হয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহ সাথী সঙ্গীদের তার সুতরাং তারা ঠান্ডা হয়ে বাড়িতে বসে যাবে এই দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে এই ক্ষেত্রে তারা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে উপহাস করে বলতো তার সামনেও এবং লোকজনের সামনে যে সে হচ্ছে রাজলেন মাসুর সে জাদুগ্রস্ত দেখেন সাহের আর মস্কুর দুটোই বলতো যদি সত্যবাদী হয় তো একটা বলবে হ্যাঁ একটি কথা বলবে কিন্তু সতেরো রকমের কথা বলবে নাকি যদি সত্যবাদী কেউ হয় তাহলে এক রকমের কথা হবে সতেরো রকমের কথা একটা লোকের মধ্যে কি করে হইতে পারে জি তো কি বলতো তারা সাহেরও বলতো মানে জাদুকর ও জাদুকারে কাউকে হ্যাঁ জাদুবিদ্যা জানে আবার মসফুর মানে জাদুগ্রস্ত তাকে জাদু করা হয়েছে জাদুর লেগে গেছে যাকে জাদুর লেগেছে সে আবার সাহের জাদুকর কি করে হইতে পারে আর জাদুকর হলে ওকে জাদুই বা কি করে লাগতে পারে আবার কখনো কখনো উপহাস করতো শায়রুন মজনুন কবি মোহাম্মদ কবি কবি এসব কোরআন কোরআন যেগুলো বলছে এগুলো আসলে কাব্য রচনা করছে আর মজনুন পাগল কবি পাগল জি ভালো মানুষ কি সহিদার আলেমকে পাগল বলা এটা কোনো ব্যাপারই না জি সহি আকিদার লোক সহি আকিদার আলেমের সাথে বিদ্বেষ রাখলো আরে ও একটা পাগল পাগল উদ্দেশ্যটা কি ওকে হৌ প্রতিপন্ন করা তুচ্ছ জ্ঞান করা ওকে ছোট করা সমাজে ওকে লাঞ্ছিত অপদস্থ করা এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তারা বলতো মজনুন পাগল এটা পাগল আবার বলতো কাহেন গণক জ্যোতিষী ইয়াতিহি শৈতান রাত্রে ওর কাছে শয়তান আসে আর শিখিয়ে শিখিয়ে দেয় আর তখন সকালবেলা শোনায় বলে এটা হচ্ছে কোরআন আসমান থেকে নাজল হয়েছে আবার বলতো সাহেরুন কেজাব সাহেরুন কেজাব জি যেমন মুসা আলি সাল্লামকে যখন মোজেজা দেখালেন তখন ফেরাউন আর ফেরাউনের সাথী সঙ্গী ওরা কি বলেছিল সাহেরুন কেজাব ইয়ে জাদুকর মিথ্যুক আর সমস্ত নবী রসুলগণের সাথে জাতির যারা অবাধ্য জাতির যারা গাফের যার যারা নাফারমান তার এই আচরণটাই করেছে যে আচরণ করেছে ফেরাউন এবং ফেরাউনের অনসারীরা ভক্তরা মুসা আলহি সালামের সাথে সে আচরণই করেছে আবু জাহাল ফেরাউন এই উম্মতের হ্যাঁ মানে এই যুগের সে সম্মতের যুগের ফেরাউন বিশ্বাস বলেছেন যে প্রত্যেক উম্মতে একটা করে ফেরাউন আছে আর আমার উম্মতের ফেরাউন হচ্ছে আবু জাহাল বলেছে এই ফেরাউন আবু জাহাল আর আবু জাহালের সাথী সঙ্গী যারা কুফারি কোরাইশ এবং কোরাইশদের যারা নেতা মাথা স্থানীয় ব্যক্তি যারা বিরুদ্ধাচরণ করেছে ইসলামে এবং মুসলিমে উল্লাহামে তার এই কথা বলেছে মোহাম্মদ সাহির কাজা মিথ্যু জাদুঘর আরো বলতো মুফতারির মোতাকিল মুফতারির মানে বানিয়ে বানিয়ে কথা বলে মন গড়া কথা বলে গাঁজাখড়ি কথা বলে মোতাকাউল মানে নিজের পক্ষ থেকে কথা বলে ইফতেরা মানে কোনো কিছু রচনা নিজে রচনা করে আর নিজে বানিয়ে সানিয়ে কথা বলে এইরকম বিভিন্ন রকমের অপবাদ দিত আর গালমন্দ করত এমনকি তারা যখন দেখতো যে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম কোনো দিক থেকে আসছেন অথবা যাচ্ছেন তখন তার দিকে কড়া নজরে দেখত কড়া নজরে জি একটা লোক যাচ্ছে আর যদি আপনি দেখেন একবারে আমরা নিজেদের ভাষা আঞ্চলিক ভাষা বলি গর গর করে দেখাও হ্যাঁ একদম চোখ গরম করা কি বলেন আপনারা কি বলেন হ্যাঁ এক নজর এক নজর তো একবার দেখলেন আর দেখলেন না মনে হচ্ছে খেয়ে নিব ওকে চোখ দিয়ে খেয়ে নিব ওকে বোঝা গেছে না কড়া নজরে দেখা বা চোখ গরম করে দেখা এই করত হুম রাগে চোটে মনে হচ্ছে যে তাকে গ্রাস করে ফেলবে এই কথাটি কোরআনে কেমের সুরাতুল কালামে আল্লাহ রবুল আলমিন এইভাবে উল্লেখ করেছেন ওয়াইয়া কাদুল্লাহ কাফারুল্লাহ আলমিন বলছেন আল্লাহ আলমিন কাফেররা এমন হয়েছে যে লাইজলে কোনা কাবি আবসারহীন হে নবী তোমাকে মনে হচ্ছে তারা তাদের কুদৃষ্টি দিয়ে তাদের এই কড়া নজর দিয়ে তোমাকে আছাড় দিয়ে ফেলে দেবে মেরে ফেলে দেবে বদ নজর যে লাগে জি লম্বা স্যামেও কখন এরকম করা শুরু করলো তোমার সাথে তুমি তো তাদের মধ্যে ছিলে একজন বিশ্বস্ত ব্যক্তি একজন হ্যাঁ, অতি প্রিয় ব্যক্তি এবং সত্যবাদী তুমি ছিলে কিন্তু কখন তারা এরকম তোমাকে বড়ই কড়া নজরে দেখা শুরু করলো লম্বা সেমে জিকরা যখন আল্লাহ প্রদত্ত উপদেশ তারা শুনল জিকির কোরআনে কেরিমের কথা যখন শুনলো জি মোহাম্মদ কি শোনাইতে লাগলো রে আর এ কি করতে লাগলো এইসব ওয়াকুলুন এবং এই কাফেররা বলতে শুরু করলো ইন্নাহুল্লা এ মোহাম্মদ হচ্ছে নিশ্চিত একজন পাগল অথচ হওয়া ইল্লা জিকরুল্লিল আলমিন জি হচ্ছে হচ্ছে বিশ্বজাহানের জন্য কোরআনে করিম একটি উপদেশ একটি নসিহত এবং যখনই তারা দেখত তারা তাকে নিয়ে উপহাস করত এই বলে উপহাস করত কোরআনে কেরিমে এই কথাগুলি রয়েছে বিভিন্ন আয়াতে আর এক আয়াত রয়েছে আহাজ আল্লাহ আপোষে কথা বলছে কাফেররা কাফের নেই তারা আর একে অপরকে বলতে আরে এই লোকটা এই লোকটা তোমাদের দেবদেবীকে গাল দেয় এই লোকটা আমাদের হ্যাঁ, ধর্মের সমালোচনা করে এই লোকটা আমাদের কে গালমন্দ করে এই লোকটা এইরকম এইভাবে ঠাট্টা মজাক উপহাস প্রতিপন্ন করত রসুল্লাহামের সাথে আচরণ করত আর যখন দুর্বল সাহাবাই কেরাম কিছু কিছু সাহাবি ছিলেন যারা প্রভাবশালী ছিলেন বংশীয় তাদের প্রভাব ছিল আর আপনারা জানেন যে মক্কায় বা আরবে গোত্রীয় শাসন ছিল তো গোত্রীয় শাসন শাসনে যার বংশ বড় এবং যে ব্যক্তি প্রভাবশালী ধন সম্পদের প্রভাবশালী তারপরে জনবলে প্রভাবশালী বংশ বড়ই শক্তিশালী তাদের বিরুদ্ধে কোন রকম অ্যাকশন নিত না ওদেরকে বলতে ছেড়ে দাও ছেড়ে দাও উপেক্ষা কর আপনাদের অনেকের সাথে এরকমটা করে অনেকে এসে আমাকে বলে যে শেখ আমি যতদিন থাকি আর আমি সহি শুদ্ধ নামাজ পড়ি আমাকে কিছুই বলে না আমি কিতাব কিনে মসজিদে রেখেছি ও রাখা থাকি কিন্তু যখনই ওখান থেকে চলে আসি তখন কিতাবগুলিকে সরিয়ে দেয় মসজিদ থেকে কিতাবগুলোকে কি করে সরিয়ে দেয় কিন্তু তার সাথে সরাসরি বিরোধিতা করে না বলেন আপনার সাথে বিরোধিতা করে না আপনি যে কয়দিন থাকেন আপনার মতো করে নামাজ পড়েন সহি নামাজ পড়েন শুদ্ধ সৌদি আরবে যেমন সহি নামাজ শিখেছেন সেই রকম নামাজ পড়েন বিদাত মুক্ত নামাজ পড়েন মোনাজাত সম্মিলিত করেন না আপনি আর তারপরেও কিছু বলেন আপনি তাদের মেলাদ আমার হাজির হন না তাও কিছু বলেন আর আরেকজন গেলে তাকে মসজিদ থেকে পিটিয়ে হ্যাঁ গলা ধাক্কা দিয়ে বের করে দেয় কেন পার্থক্যটা বুঝেন এটা অনেকে বুঝে না ও মনে করে যে আমার গ্রামের লোকেরা খুব ভালো মানুষ বেদাতি হইলেও খুব ভালো মানুষ সেই জন্য আমাকে আমার সাথে এরকম খারাপ আচরণ করে আমাকে মসজিদ থেকে ধাক্কা দেবের বের করে না আমি তখন বলি যে রহস্য হচ্ছে যে আপনি প্রবাসী আর আপনি একটা ভালো পোস্টে চাকরি করেন যথেষ্ট পয়সাওয়ালা মানুষ বা ইউরোপে থাকেন আমেরিকাতে থাকেন আপনার কাছে তারা কিছু নুন খাওয়ার আশা রাখে নুন খাওয়ার আশা রাখে আপনার কাছে তারপরে আপনার প্রভাব প্রতিপত্তি যে রয়েছে ওইটাকে একটু ভয় করে আপনার পয়সাকে ভয় করে আপনার যখন পয়সা আছে পয়সা দিয়ে দেশে প্রশাসনকেও কেনা যায় অনেক ক্ষেত্রে ওটাও ভয় করে আবার আপনার বংশ হয়তো শক্তিশালী সেটাকেও ভয় করে এই কারণে যতদিন আপনি আছেন বরং এক ভাই সিলেট থেকে অনেক পুরাতন কেসা বলছি বলছে আমি যদি কোনো কথা বলি আমার মুখের সামনে কিছু বলবে না মুখের সামনে কিছু বলবে না আর একটু অতিরিক্ত রহস্য শোনেন বলছে মুখের সামনে কিছু বলে না কিন্তু যখন আমি চলে যাই তখন ওই যে মোল্লা যে আছে যে মসজিদের এমাম নামাজ পড়াই মোল্লা বলে আরে ওর কথা বাদ দাও ছাড়ো ওর কথা শুনিও না সামনে কিছু বলবে না সামনে চুপ কিন্তু যখন চলে যায় তখন বলে ওর ওর কথা ওকে বলতে দাও ওকে ওর মতো চলতে দাও আর তোমরা ওর কথা শুনিও না কারণ ওর সাথে সরাসরি সংঘাতে আসতে চাই না হ্যাঁ ওর কাছ থেকে যা পাই তাই ভালো মসজিদের জন্য কিছু পেয়ে যাব মাদ্রাসার জন্য কিছু পেয়ে যাব এতিম খাজারও কিছু পেয়ে যাব হ্যাঁ গ্রামের জন্য কিছু পেয়ে যাব সুতরাং থাক ওকে ওর মতো করতে দাও কিন্তু ওর ধর্মকর্ম নিও না ওর তরিকাটা তোমরা নিও না কিন্তু একটা গরিব যদি এখান থেকে যায় সহি নামাজ নিয়ে সহি আকিদা নিয়ে তাহলে ওর খবর আছে ও জানছে যে মারলেও কিছু হবে না একে মসজিদে ধাক্কা দিয়ে বের করে দিল কিছু হবে না ওই আচরণটা করে এই আচরণগুলি কাদের এই আচরণগুলি হচ্ছে আরো মুশ্রিকদের যারা রসুল্লাহ সাল্লামের প্রথম ইসলামের দাওয়াতের বিরোধিতা করেছিল শত্রুতা করেছিল তাই বলছেন শেখ সফির মুবারক হই রহমতুল্লাহ আলী ওয়াইজা রাও আফাজ সাহাবা দুর্বল ওয়াসহাই সাহাবিদেরকে যখন দেখতো তাহলে শক্তিশালী যারা সাহাবি আবু বাকার গায়ে হাত দেওয়া যাবে না উমারের গায়ে হাত দেওয়া যাবে না জি হামজার গায়ে হাত দেওয়া যাবে না ঠিক আছে আব্বাসের গায়ে হাত দেওয়া যাবে না এই প্রভাবশালী যারা হ্যাঁ কিন্তু ইবনে মাসুদ কমজোর আম্মার ইয়াসের তার পিতা সোমাইয়া কমজোর বেলাল হাবসি কমজোর সোহেব কমজোর এই কমজোর বলি যে আছে কমজোর গুলোর উপর জলম চালা একটু আর এটা দিয়ে বাকি যারা একটু প্রভাবশালী সাহাবি যারা একটু বংশীয় প্রভাব বা ধন সম্পদের প্রভাব রাখে ওদের গায়ে হাত দিত না কিন্তু ওদেরকে একটা মেসেজ দিত যে দেখছো তোমাদের সামনে এইরকম করে শাস্তি দিচ্ছি হ্যাঁ তোমরাও যদি চুপ হতো তোমাদের এইরকম হতে পারে এটাই ছিল উদ্দেশ্য যখন সাহাবাইকার কমজোরকে পেত তখন তাদেরকে নিয়ে আরো বেশি উপহাস করত গরিব দাস গোলাম ওদেরকে বলতো দেখো দেখো দেখো রে এটা সারা সারা দুনিয়ার রাজা চলে এসছে সারা বিশ্বের বাদশাহ চলে এসছে যা আমুলুকুল আর একটা গরিব মানুষকে যদি কে বলে এ হ্যাঁ দেশের রাষ্ট্রপতি চলে এসছে কত বড় ঠাট্টা উপহাস এ উপহাস করত আর শারীরিকভাবে নির্যাতন করতো কিন্তু না প্রথম দিকে নির্যাতন শুরু হয়নি কিন্তু এখন আমরা প্রথম পদক্ষেপ যে কাফেরদের ছিল ইসলাম বিরোধিতা এবং ইসলামী দাওয়াতকে নিবিয়ে দেওয়ার বা ইসলামের জ্যোতিকে নিবিয়ে দেওয়ার সেটা নিয়ে আলোচনা করছি আল্লাহ রাবুল আলমিন এই বদ আচরণ যে কাফেরদের ছিল সে সম্পর্কে কোরআন কেরিম সাদ করছেন আজরামু কানু আমানু রয়েছে আমার ভারত নিশ্চয় যারা অপরাধী মুজরিম যারা অপরাধী কানু মিনাল্লাদিনা আমানু তারা ঈমানদার মমিন মুসলিম সাহাবাই কেরামদেরকে নিয়ে ইয়াদ হাকুন হাসাহাসি করত ওদেরকে নিয়ে হাসি মজাক করতো ইয়াদ হাকুন ওয়াইজামরুবেহিম আর যখন ওই দুর্বল সাহাবিরা তাদের পাশ দিয়ে অতিক্রম করত ইয়াতা গামাজুন তখন চোখ টিপি দিয়ে তাদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করতো উপহাস করতো চোখ চোখের ইশারাতেও উপহাস করা হয় চোখের ইশারাতেও মানুষকে কি করা হয় হেউ করা হয় হাতের ইশারাতেও করা হয় মাথা ঝুঁকিও করা হয় আর কথার দ্বারা হয় হয় না জি হ্যাঁ আর এই প্রভাবশালী নেতা মাথারা যখন নিজের পরিবার পরিজনে ফিরে আসত মিটিং সিটিং থেকে আর দোষ বন্ধুদের বৈঠক থেকে যখন বাড়িতে আসতো ইনকালাবু ফাকেহীন বড়ই আমোদ ফুর্তির সাথে বাড়িতে ফিরে আসত এদের খুশির শেষ নাই আজকে এই যারা নতুন নতুন সব ইসলাম গ্রহণ করেছে মোহাম্মদের সাঁত দিয়েছে আমাদের বাপদাদা ধর্ম ছেড়ে দিয়েছে ওদেরকে ভালো করে এই করেছি সেই করেছি আর এগুলো নিয়ে বাড়িতে এসে গল্প গুজব শুরু করত খুব আমোদ ফুর্তি করতো আর যখন এই নিউ মুসলিমদেরকে দেখতো সাহাবাই কেরমদেরকে কমজোর দুর্বল অসহায় মুসলিমদেরকে দেখতো তখন বলতো আরে ইহিরা তো পথভ্রষ্ট বাপদাদার রাস্তা হারিয়ে দিয়েছে গুমরা তাহলে সহি আকিদার আলেমদেরকে ওয়াহাবি আর গুমরা বলা এটা কোন নতুন ইতিহাস নয় কোরআন সন্ন্যার দলিল মোতাবেক আপনি জীবনযাপন করছেন দলিল ছাড়া এক পা বাড়াইতে চান না কত সুন্দর কথা তারপরও গুমরা আপনারাই আর আহলে হক হচ্ছে ওরা বলছে না হকপন্থী ওরা যাদের সবকিছুই বাতিল যাদের ধর্মকর্ম হচ্ছে সিরকি ধর্ম আকিদা হচ্ছে সিরকি আকিদা বিদাতি আকিদা আমলগুলি হচ্ছে বেদাতে ভরা নামাজ শুরু হচ্ছে তিন বেদাত দিয়ে শেষ হচ্ছে আরো বেশ কিছু বেদাত দিয়ে সন্ন্যত নাই বেদাত আছে তারা আহলে হক জি হ্যাঁ হকানি আলেম তাদের আলম হচ্ছে হকানি আলেম সব কথা নাই আর যদি কোরআন মহাদিসের কথা বলেন তো আপনি হচ্ছেন বাতিল পন্থী আরে গুমরা গুমরা কত লোকে গুমরা করবে ও হ্যাঁ ও গুমরা করছে করছে ওর ছেলেরা যেন এরকম গোনার নাম করে দেখেন না শোনেন না জি আল্লাহ রবুল এদের সার অনিষ্ট থেকে আমাদের হেফাজত করুন মোহাম্মদ মুসলিম আল্লাহ যেন হেফাজত করেন জি খুব বেশি বেশি তারা উপহাস করত ঠাট্টা করত এবং গালমন্দ করত হাসাহাসি করত এমনকি এই সাহাবাই কেরামরা চারিদিকে গাল খাচ্ছে ঠাট্টা উপহাসে সম্মুখীন হচ্ছে লাঞ্ছিত অপদস্থ হচ্ছে এই কাফের নেতাদের কাছে এতে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ব্যথিত হইতেন খুব কষ্ট পেতেন খুব কষ্ট পেতেন মাঝে মাঝে নবী করিম সাল্লাহ সাল্লাম সরাসরি এরকম মানসিক মানে অশান্তির আর তারপরে এইসব কথা তাকেও শোনানো হইতো আর এমনিতেও সাথীদের ব্যথায় ব্যথিত হইতেন নবী সাল্লা সাল্লাম সম্পর্কে আল্লাহ সুরায় তবাতে বলেছেন যে আনফুসকুম হারিসুম বিল রাহিম জি আজিজুন আলী তোমাদের কষ্ট হলে রসুল উল্লাহামকে বড় কষ্ট লাগে তোমাদের কষ্ট তোমাদের বিপদ আপদ নবীলামকে বড় কষ্ট দেয় ব্যথা দেয় জি এটা শুধু সাহাবাই কেরমদের না তারা তো সাথী সঙ্গী সাথী সঙ্গীদের ক্ষেত্রে তো অনেকের হইতে পারে একবারে এই উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত কেউ যদি কষ্ট পায় তো রসুল উল্লাহ তার কষ্টে ব্যথিত কষ্ট পান আল্লাহ রাবুল তাই নবী সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন বেশ কিছু কোরআনে কেরিমের আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা খাদান্না আলম হে নবী আমি ভালো করে জানি আন্নাকা ইয়াদিক ও সাদর মায়া কলুন এই কাফের মুশরেকেরা যা বলছে তোমাকে এবং তোমার সাথী সঙ্গীদেরকে এতে তোমার মনও কষ্ট হচ্ছে ইয়াদিক ও তোমার মনটা যেন সংকীর্ণ হয়ে আসছে মানে আর বরদাস্ত করা যাচ্ছে না বরদাস্তের বাইরে বিপদ আপদ বালা মুসিবত কষ্ট বরদাস্ত করতে করতে করতে একবারে অন্তরটা সংকীর্ণ হয়ে আসে আর সামলাতে পারছি আর থামতে পারছি এইটাকে ইয়াদিক ও সাদুরকা তোমার দিলটা তোমার হৃদয়টা সংকীর্ণ হয়ে যাচ্ছে তং হয়ে যাচ্ছে তাদের কথার কারণে তারপরে আল্লাহ রবুল্লা আলমিন নবিসামের যে অবস্থা মানসিক অবস্থা এই কথা উল্লেখ করার পরে সান্ত্বনা দিচ্ছেন এবং কিছু তাকে আমল শিখিয়ে দিচ্ছেন কিছু তাকে কি শেখাচ্ছেন যে কিছু ওজিফা কিছু কাজ করতে বলছেন এই কাজগুলি করো তাহলে তোমার অন্তরে যে সংকীর্ণতা চলে আসছে তোমার অন্তরে যে অশান্তি সৃষ্টি হচ্ছে মানসিক যে পীড়াই তুমি ভুগছো এটা থেকে তুমি মুক্তি লাভ করবে এগুলিতে আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে এতে আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে আল্লাহ রবুল আলমিন বলছেন ফাসাব্বে বেহামদের রব্বিক সুতরাং তুমি রবের তসবির সাথে সাথে হাসাবেহ বেহামদে রবের প্রশংসার সাথে তসবি করো তাহলে বোঝা গেল এখানে যে আল্লাহ রবুল্লা আলমিন তসবি করতে বললেন তসবি করা মানে সুফহান আল্লাহ পাঠ করা কমপক্ষে সংক্ষিপ্ত তসবি হচ্ছে কি সুফহান আল্লাহ বড় তসবি আছে সুবহান আল্লাহ অবেহামদেহি সুবহান আল্লাহ অবেহামদেহি সুবহান আল্লাহ আজিম সুবহান আল্লাহ অবেহামদেহি আদাদা খালকেহি আছে না জি হ্যাঁ তো ফসাবেহ তসবিহ করো তুমি বেহামদে রব্বেকা তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত তাহলে আল্লাহর তসবিও করো পবিত্রতা ঘোষণা করো আর প্রশংসাও করো তাহলে সুবহান আল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে বিপদ আপদে বালা মুসিবতে শারীরিক বালা মুসিবত হোক আর মানসিক বিপদ আপদ হোক তাতে কি হয় অন্তর প্রশস্ত হয়ে আসে এবং অন্তরে বরদাস্ত করার মতো ক্ষমতা তৈরি হয় এগুলো হচ্ছে চিকিৎসা এগুলো হচ্ছে মানসিক রোগের চিকিৎসা অনেকে আজকাল কিন্তু মানসিক রোগ রোগে বেশি ভুগছেন মানসিক রোগী শারীরিক দিক থেকে আপনি সুস্থ কিন্তু মানসিক অশান্তিতে যত মানুষের ধন সম্পদ বাড়ছে স্বচ্ছলতা আসছে ভোগ বিলাসের সামগ্রী বেশি হচ্ছে তত মানসিক অশান্তি বাড়ছে পৃথিবীতে কিন্তু ভোগবিলাসের সামগ্রী বেশি হওয়ার কারণে পারিবারিক অশান্তি পারিবারিক অশান্তি এক সময় মোবাইলই ছিল না সুতরাং একজন মহিলা যদি স্বামী দূরেও থাকে কারো সাথে যোগাযোগ করা অত সহজ ছিল না বাইরে বেগানা কোনো পুরুষের সাথে যোগাযোগ করা অত সহজ ছিল না সরাসরি কথাবার্তা হওয়ার সুযোগ না হইলে এই সুযোগ ছিল না তাই না মোবাইল হলো ফেতনা কিছুটা বাড়লো মোবাইল মোবাইল হচ্ছে বিলাসিত এমন কোনো ফরজ কাজ না কিন্তু আমাদের জীবনটা এমন হয়ে গেছে যে আপনার যে মোবাইলটা আছে আজকে যদি আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয় বা নেট শুধু মোবাইলও নেওয়া হয় না নেট শেষ হয়ে গেছে একটা দিন চব্বিশ ঘন্টা আপনার কাছে নেট নাই মনে হচ্ছে যে মাটির তলে চলে গেছেন আপনি তাই না এত মানে লাগছে অশান্তি কষ্ট লাগছে যে মনে হচ্ছে আমি দুনিয়াতে না দুনিয়ার নিচে কোথাও মাটির তলায় আছি তাই না দুনিয়ার সাথে কারোর সাথে যোগাযোগ নেই কি অবস্থাটা হয়েছে ফিলিংটা আপনি দেখেন আর না তো মোবাইলটাকে বন্ধ করে রেখে দেন বরদাস্ত করতে পারবেন না আপনি মোবাইলটাকে অফ করে রেখে দেবো যে তিন দিন আমি মোবাইল ছুব না দেখেন কি অবস্থা আপনার অবস্থা কি হয় দেখবেন অথচ মোবাইল হচ্ছে একটা কি বিলাসিতা মানুষের জীবনে তিন রকমের প্রয়োজন রয়েছে অলামারা বলেছেন এটা ফিখের সাবজেক্ট বলছি মানুষের জীবনে তিন রকমের হ্যাঁ প্রয়োজন বলবো না তিন রকমের জিনিস মানুষের জীবনে রয়েছে যেগুলো মানুষ ব্যবহার করে একটা হচ্ছে জরুরিয়াত আরেকটা হাজিয়াত আর একটা হচ্ছে তাহসিনাত তাহসিনাত বা জিনাত জরুরিয়াত মানে একবারে জরুরি এমন কিছু জিনিস মানুষের জন্য প্রয়োজন আপনার জন্য আমার জন্য বা প্রত্যেক মানুষের জন্য যেই জিনিসগুলি না হইলে আপনি অচল অচল যেমন আপনাকে কিছু খেতে হবে দিনে দুইবার খান আর তিনবারই খান কিছু আপনাকে পানাহার করতে হবে জরুরি জরুরি বেঁচে থাকার জন্য তাই না অসুস্থ হয়েছেন চিকিৎসা নিতেই হবে এমন অসুস্থ যে এমন না যে সামান্য কিছু সর্দি কাছে ঝাঁকা যেমন অনেকে করছেন হয়তো যে আমি সাধারণত ওষুধ খাই না এমনি কিন্তু এমন অসুখ যে ওষুধ খেতেই হবে সেটা জরুরি না প্রয়োজন জরুরি এটা জরুরি হ্যাঁ আপনাকে আপনার স্ত্রী ছেলে মেয়ের ভরণ পোষণ দিতেই হবে জরুরি এটুকু হচ্ছে জরুরি যে তাদেরকে খেতে দিতে হবে তাদেরকে সর্বনিম্ন কিছু পড়াশোনার সুযোগ দিতে হবে যারা পড়া পড়ার বয়সে আছে জরুরি দ্বিতীয় হচ্ছে হাজিয়াত প্রয়োজন জরুরি নয় যে এগুলো না হইলে বাঁচবে না কিন্তু প্রয়োজন আছে প্রয়োজন আছে যেমন কাপড় চোপড় একটা তো জরুরি একটা কাপড় জরুরি বোঝা গেছে বস্ত্র কিন্তু তিনটে একটা এলাম আর একটা পরলাম আর একটা এক্সট্রা রাখলাম সতর্কতামূলক বাই চান্স হঠাৎ করে যদি খারাপ হয়ে যায় তিনটা এটা হচ্ছে প্রয়োজন আছে প্রয়োজন আছে তিনটার প্রয়োজন আছে কিন্তু আপনারা বললেন তো যে কত জোড়া শার্ট প্যান্ট যারা পরেন আছে আর যুব্বাওয়ালাদের কতটা আছে যারা নিয়মিত যুব্ব পরেন তিনটে প্রয়োজন মিটে গেছে কিন্তু পাঁচটা সাতটা দশটা যদি থাকে তো এগুলি হচ্ছে কি বিলাসিতা জিনাত বিলাসিতা এগুলো কোনো প্রয়োজন নেই দশটা আপনার শার্ট প্যান্ট থাকতে হবে আপনার শাড়ি দশটা আপনার স্ত্রী দশটা শাড়ি থাকতে হবে বা সালোয়ার কামিজ থাকতে হবে কোনো প্রয়োজনও নেই একটা জরুরি ফরজ আর তিনটা হওয়া হ্যাঁ প্রয়োজন কথা বোঝা গেছে আর তার অতিরিক্ত যত হবে সেগুলো হচ্ছে জিনাত তো এই যে মোবাইল আর মোবাইলের সাথে ইন্টারনেট এইটা বিলাসিতা ছিল কিন্তু এখন প্রয়োজন এমনকি জরুরি হয়ে পড়েছে মনে হচ্ছে হ্যাঁ জরুরি নিরুপায় আরে সকালে নাস্তা না করলেও চলবে কিন্তু সকালে বিবি সাহেবার খবর নিতে হবে ও কি খেলো না খেলো তাই না সব খবর নিচ্ছেন ওই জন্য টেনশনও বাড়ছে এক সময় ছিল চিঠিপত্রে মাসে দুবার খবর আসতো আর আপনার দুবার খবর যেত টেনশন ছিল না কিছু এই যুগ পেয়েছেন কেউ সৌদি আরবে যে চিঠিপত্রের মাধ্যমে হ্যাঁ জি হ্যাঁ তখন টেনশন বেশি ছিল এখন টেনশন বেশি এখন একটু সর্দি কাশি খুব খুব করে কাশছে ওইটুকু যে ওই যে টেলিফোনে আওয়াজে শুনে নিলেন বা দেখে নিলেন যে উফ একটু কষ্টে আছে আপনার টেনশনে ঘুম হারাম হয়ে গেল অথচ অসুখ হয়েছে তারপরে ভালো হয়ে গেছে তারপরে চিঠি এসে পৌঁছিল চিঠি এসে পৌঁছিল গত সপ্তাহে অসুখ ছিলাম বা আজকে অসুখ আছি দশ দিন পরে কমপক্ষে দশটা দিন লাগছে চিঠি আসতে চিঠি আসলে তখন যে ভালো করে বুঝে গেছেন যে অসুখ হইল হয় ভালো হয়ে গেছে না হয় মরে গেছে দুটার একটা হয়েছে কথা বুঝে গেছেন অত টেনশন নেই টেনশন নেই আল্লাহ ভরসা তো কথা ওদিকে লম্বা না করে কি করতে গিয়ে ওইদিকে পারলাম হ্যাঁ মানসিক অশান্তি আজকাল মানসিক রোগী বেশি শারীরিক শারীরিক রোগীর চাই শারীরিক রোগী বেড়ে গেছে মানে স্বাস্থ্যগত রোগও বেড়ে গেছে কারণ ভেজাল খাদ্য তো মানসিক রোগের চিকিৎসা আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ পড়া সোহান আল্লাহ পড়া বেশি বেশি জিকির আজকার করবে আপনার টেনশন দূর হয়ে যাবে যতই টেনশন থাক টেনশন এই আপনার জিকির আজকারের সাথে কি করছে হ্যাঁ সংঘর্ষ লড়াই করছে এই যুদ্ধে আপনার জিকির উল্লাহ জিতে যাবে আপনার মনে শান্তি চলে আসবে ঘুম আসবি না জিকির করতে থাকবো আমি পড়তেই থাকবো আমি সুহান আলহামদুল্লাহ পড়তে থাকবো লাহ পড়তেই থাকবো এই করতে থাকেন করতে থাকেন যতক্ষণ ঘুম আসবে না পড়তে থাকবো আর যখন একটু অর্থ বুঝে পড়বেন মল লাগিয়ে পড়বেন তখন ওই বিপদ আপদে যে টেনশনটা মগজে কাজ করছে ওইটা বেরিয়ে গিয়ে তখন ওই জিক্রুল্লার অর্থগুলি মগজে ঢুকে যাবে তখন শান্তি চলে আসবে শান্তি চলে আসবে আর একটু শান্তি আসলে ঘুম চলে আসবে তৃতীয় চিকিৎসা বলছেন মানসিক অশান্তির নবী যে মানসিক অশান্তি সাজে সাজেদিন তুমি সেজদাকারীদের দলভুক্ত হও মানে বেশি বেশি আল্লাহকে কি করো সেজদা করো শুধু সেজদা বেদাতিদের মতো না না না না না নামাজ এমনি যতগুলি কোরআন মাহাদিসে সেজদা শব্দ এসছে সেজদা মানে হচ্ছে নফল সলাত সেজদা মানে হচ্ছে ফরজের রক্ত হলে ফরজ সলাত আর না হলে নফল সলাত নফল নামাজকে সেজদা বলা হয়েছে অকুমিনা সাজেদিন আর সেজদা নামাজের সলাতের গুরুত্বপূর্ণ একটা রকুন সেজন্য সেজদা বলে একটা অঙ্গ বলে ফুলকে কুলকে পুরো নামাজকে উদ্দেশ্য করা হয়েছে যেমন ওয়ার্কাউ মার রাকে রুকুকারীদের সাথে রুকু করো মানে কি খালি রুকু করো না সাল্লু মাল মুসল্লি মুসল্লিদের সাথে নামাজ পড়ো ওয়ারকাউ মা রাকিন মানে হচ্ছে সাল্লু মাল মুসাল্লিন মুসল্লিদের সাথে নামাজিদের সাথে নামাজ পড়ো তার নামাজের রুকুর একটা অংশকে নিয়ে গোটা নামাজকে এখানে বোঝানো হয়েছে ঠিক ওই রকমই বাকি নামাজের বাইরে সেজদা শুধু সেজদায় শুকুর কোনো খুশির খবর হলে সেজদা শুকুর করবেন আর কি আছে সেজদায় তেলাওয়াত সেজদায় সেজদা সহ তো নামাজের ভিতরে নামাজের সাথে সংশ্লিষ্ট সেজদায় তেলাওয়াত তৃতীয় কোনো সেজদা নাই কিন্তু আমাদের তবলিগি ভাইদের বেদাতি ভাইদের একটা সেজদা আছে মসজিদে বসে আসে আসে বসে থাকতে থাকতে মসজিদ থেকে বের হওয়ার আগেখানে একটা সেজদা করে দিলাম সেজদা করে উঠে হাঁট হাঁটলো দেখেছেন না দেখেন নেই টান দিলাম আমি এই মসজিদে কত লোককে যে পাশে এরকম করলে বুঝাবার চেষ্টা করেছি কেউ বুঝেছে আর কেউ কোনো উত্তর দেয়নি তার মানে লকম দিন দিন আমি এটাই নিয়ে থাকবো তোমার কোনো উত্তর দেব না জি আমার তবলিগ ভাইদেরকে এটাই শেখানো হয় তাদের মুরব্বীদের পক্ষ থেকে কেউ কিছু যদি তোমাদের কিছু বলে যে তোমরা এটা ভুল করছো তো কোনো প্রতি উত্তর করবে না উত্তর দিলেই তুমি তার সাথে কথা শুরু করে দিলে তার মানে তোমার অন্তর খুলে দিতে পারে না অন্তরকে বন্ধ রাখো কথা বলবে না অন্তরটা বন্ধ থাক না গলফুন আমাদের হৃদয় হচ্ছে আবৃত দেখবেন পরীক্ষা করে আপনি কোনো জামাতি ভাই বিভ্রান্ত তো জামাতি ভাইকে যদি বলেন তো একটা প্রতি উত্তর করবে একটা তর্কে জড়াবে বা একটা কিছু বলবে প্রশ্ন করবে কিন্তু তবলিগি ব্লাইন্ড অন্ধ জি ব্লাইন্ড শব্দটি যখন আসলো তো একটা মজার কথা বলি যা আমি পড়েছি যা আমি পড়ি কিন্তু নতুন কিছু শিখাবার চেষ্টা করি ব্লাইন্ড শব্দটি আরবি আরবি থেকে ইংলিশে এসছে ব্লাইন্ড মানে কি হ্যাঁ অন্ধ শব্দ তো ইংলিশ তাই না কিন্তু এইটা আরবি থেকে এসছে আরবিটাকে ইংলিশে নিয়ে এসে ব্লাইন্ড করে দেওয়া হয়েছে আসলে কি ছিল জানেন বেলা আইন বেলা আইন আইন মানে চোখ আর বেলা মানে বিনে হ্যাঁ বোঝা গেছে জি বেলা আইন মানে বিনা চোখওয়ালা তো ব্লাইন্ড মানে যার চোখ থেকেও চোখ না অন্ধ জি বুঝতে পেরেছেন জি হ্যাঁ তো অনেক আরবি শব্দ এরকম আছে যেটা ইংলিশে বা ল্যাটিন ভাষায় তার আগে ল্যাটিন ভাষায় হচ্ছে আসল ইংলিশের অথবা অন্য অন্য ভাষাতে চলে গেছে তারপরে ওর রূপটা বদলে গেছে রূপটা একটু পরিবর্তন হয়ে গেছে ভাষাকরণ এটাকে বলা হয় যে কোনো ভাষাতে নিয়ে গেলে ওইটাকে একটু এদিক ওদিক চেঞ্জ করে নেয় যেমন প্যারাডাইস প্যারাডাইস মানে কি জান্নাত ফার্সি কেন বলছেন বেহস্ত সহি আকিদার লোক বেহস্ত বলবেন আমি যদি সহি আকিদার আলেম বেহস্ত বলে আমি পছন্দ করি না আমার এত কথা আছে এত লেকচার আছে জীবনে বেহস্ত শুনেছেন কেন আমি দোজক আর বেহস্ত বলতে যাব কোন আয়াতে কোন হাদিসে দোজক আর বেহস্ত আছে তাহলে স্বর্গ আর নরক বলবো অসুবিধাটা কি বাংলা বলবো না আবার ফার্সি বলবো কেন বলেন কথা বুঝছেন না বুঝছেন না আরে স্বর্গ আর নরক বাংলা হিন্দুয়ানি ভাষা জান্নাতকে স্বর্গ বলা আর জাহান্নামকে নরক বলা ঠিক না ঠিক ওই রকমই পার্সিয়ানদের ভাষা ফার্সি ভাষা হচ্ছে বেহেস্ত আর দোজক আপনি বেহেস্ত দোজক কেন বলবেন আর মনে করছে এটা ইসলামী টাইম টান না এটা ওই নামাজের মতো রোজার মতো দুরুদের মতো কোরআনের ভাষা নয় এগুলো হাদিসের ভাষা নাই তো কি বলবেন জান্নাত আর জাহান্নাম বলবেন জান্নাত আর জাহান্নাম বলবেন আপনি খেয়াল করে দেখবেন আমার কোন আলোচনাতে জীবনে আমার মুখ দিয়ে বেরোয়নি জীবনে মুখ দিয়ে বেরোয়নি যে কোন যা বেহস্ত বলেছি আর দোজক বলেছি জি আমি অন্তত এসব বিদাতি ভাষা ব্যবহার করতে চাই না আমার মুখ দিয়ে আমার কোরআন এবং হাদিসের ভাষা ব্যবহার হোক ওতে আমি নেকির আশা রাখি আল্লাহ রাবুল আলমিনের কাছে জি কি বলছিলাম তাহলে মানসিক অশান্তির চিকিৎসা হিসাবে নবী সাল্লামকে আল্লাহ কয়েকটা ফর্মুলা শিখেছেন একটা হচ্ছে তসবি করা একটা হচ্ছে হামদ প্রশংসা আলহামদুলিল্লাহ বলা আর একটা হচ্ছে বেশি বেশি আল্লাহ কে সেজদা করা মানে সেজদা অবনত হওয়া বেশি বেশি নামাজ পড়া নামাজ পড়লে মনে শান্তি হবে অস্থায়ী নবী সবরে অসাল্লাহ সাহায্য চাও আল্লাহর কাছে ধৈর্যের সাথে এবং সালাতের সাথে অন্য আয়াতে সবরও করতে বলেছেন অসবের অমা সবর হে নবী সবর করো ধৈর্য ধারণ করো আর তোমার ধৈর্য আল্লাহর সাথে হইতে পারে আল্লাহ অমা বিল্লাহ আল্লাহকে ধরে থাকলে ধৈর্য ধারণ করতে পারবে আর আল্লাহকে ধরে থাকাই যদি দুর্বলতা চলে আসে তাহলে ধৈর্য হারা হয়ে যাবে আরো বলছেন ও আবুদ রব্বাকা হ্যাত্তা ইয়াকিন এবং তুমি তোমার রবের এবাদত করতে থাকো তোমার মৃত্যু আসা পর্যন্ত জি আজীবন তুমি কি করতে থাকো প্রতিপালকের এবাদত করতে থাকো তাহলে এখানে শেখানো হয়েছে ইস্তিকামা অটলতা অবিচল থাকা এটাও একটা চিকিৎসা আপনার মানসিক অশান্তি হচ্ছে আপনি বিচলিত হবেন না আপনার যেন পদস্খলন না ঘটে আমার আমল কমে গেছে কারণ আমি মানসিক পেরেশানির কারণে ভালো করে নামাজ পড়তে পারছি না ভালো করে আমি দোয়া কালাম করতে পারছি না ভালো করে আমাকে কিছুই ভালো লাগছে না না না এসব কথা একজন দিনদার লোক বলবে না বরং আরো বেশি ধরবে শয়তানকে সুযোগই দেবে না শয়তানকে সুযোগই দেবে না এখানে তো শয়তান সুযোগ নিচ্ছে আপনাকে একজন মমিনের যখন মানসিক অশান্তি হয় বা শারীরিক অশান্তি হয় পীড়ায় যখন ভোগে তো জিন শয়তান খুশি হয় জিন শয়তান আমার দুশ্মন আপনার দুশ্মন যেমন যারা আশেপাশে আছে হিংসু তারা খুশি হবে আপনি অসুস্থ হইলে ঠিক তেমনি জিন শয়তান খুশি যে তোর খুব অশান্তি হচ্ছে ভালো হচ্ছে আপনি কেন শয়তানকে সুযোগ দেবেন আপনি সুতরাং অবিচল থাকেন রবের এবাদত চালিয়ে যাও যতই পেরেশানি বাড়ুক আমি এবাদতে কমতি করব না আমি আমি জিকির করে কমতি করব না আমি আমি নেক আমলে কমতি করব না আমি হাত্তাইয়া থেকে তোমার মরণ আসা পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আরো সান্ত্বনা দিয়েছেন ফেনী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই আয়াতগুলি সুরাতুল হিজরের শেষ আয়াত এটা দিয়ে শেষ হয়েছে সুরায় হিজরের আয়াত আল্লাহ রাবুল আলমিন আরো নবী সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন সুরাই হিজরের আয়াত নম্বর পঁচানব্বই থেকে নিরানব্বই ইন্না কাফায়না কাল মুস্তাহাজঈন জি নিশ্চয়ই যারা উপহাসকারী তাদের থেকে তোমাকে রক্ষা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট তাহলে নবী ইসলামকে যেন বলা হচ্ছে এই সুরাই হিজরে যে তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করছি তোমার কাজ বলে দিলাম তসবি জিকির আল্লাহ প্রশংসা করা তারপর দিনের ওপর অবিচল থাকা বেশি বেশি সলাত আদায় করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া ধৈর্য ধারণ করা ইত্যাদি আর আমার কাজ হচ্ছে যে আমি অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করব এই জালেম কাফেরদের এন্না কাফে এনাকাল মুস্তাহাজি কারা এই উপহাসকারী আখার যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করেছে তারা শীঘ্রই জানতে পারবে এর কুপরিণাম এর জন্য যে মহাশাস্তি রয়েছে তারা অচিরেই জানতে পারবে ফাসাউফাই আলামুন জি আল্লাহ রবুল আলমিন আরো বলছেন নবী সাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে যে দেখো এই কাফেররা যারা আজকে তোমাদেরকে কষ্ট দিচ্ছে বিভিন্নভাবে এই তাদের জুলের পরিণাম তাদেরকে বরদাস্ত করতে হবে তাদের ওপর এর পরিণাম কুপরিণাম আসবে যে তাদের ওপর শাস্তি নেমে আসবে এটা তাদের জন্য আরো বিপজ্জনক হবে এই বলে সুরে আনামের আয়াত নম্বর দশে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ উস্তুহিয়া বেরুসুল্লিমিন কাবলিকা হে নবী তোমার পূর্বে অনেক রসুলকে নিয়ে উপহাস করা হয়েছে শুধু তোমার সাথে ঠাট্টা মজাক করা হয় সব রসুলকে নিয়ে ঠাট্টা করা হয়েছে নৌ আলি সালাম যখন পানি জাহাজ তৈরি করছিলেন তখন ওর জাতিরা কুল্লামার্রা আলিহ কমন শাখির উমিন নো আলি সালাম নিজেই কার্পেন্টার নিজেই মিস্ত্রি কাঠ মিস্ত্রি নিজেই কি করছেন হ্যাঁ, পানি জাহাজ তৈরি করছেন আর শুকনো জায়গায় পানি নেই কিছু নেই পানি জাহাজ তৈরি করছেন তখন ওই জাতির লোকেরা ওখান দিয়ে যায় আর বলে যে নো কি করছো তুমি বলছে পানি জাহাজ তৈরি করছি ও শুকনাতে তুমি বালির ওপর পানি জাহাজ চালাইবে নাকি এইভাবে ঠাট্টা উপহাস করে সাকির উমিন তাকে নিয়ে ঠাট্টা উপহাস করতো এটা চরিত্র জি হ্যাঁ আজও আপনি যখন সংখ্যালঘু থাকবেন আপনি যখন দুর্বল থাকবেন যতই সহি আকিদার কথা বলেন যতই তাদের হিতাকাঙ্ক্ষী হন যতই দলিলের সাথে বলেন আপনাকে উপহাস করবে জি আপনার নামাজ নিয়ে উপহাস করবে দেখছেন না বেদাতি মোল্লা কি পড়েছে কত বড় ইসলামের শত্রু এটা তো ইমান ভঙ্গকারী বিষয় যেই ব্যক্তি সেই আকিদার সালাদ দেখাচ্ছে বুকের উপর হাত বাঁধাকে এইভাবে এইভাবে দেখাচ্ছে আউজবিল্লাহ কেন শৈতান রাজীব এই শৈতান থেকে উম্মতে মুসলামকে আল্লাহ যেন না দান করে চিন্তা করেন আপনি যদি মুখে দাড়ি নিয়ে আর মাদ্রাসা পড়ে কৌমি মাদ্রাসা পড়ে দাওরার পাগড়ি নিয়ে তারপরে এই এইভাবে সন্ন্যত উল্লাহাম নিয়ে উপহাস করে জীবনে কোনো আলে দিস এইরকম করে বেঁধেছে এইরকম করে না বুকে হাত বাঁধতে বলা হয়েছে বুক যেটা বুকের উপর হাত বাঁধে তারপরে নামাজ নিয়ে উপহাস হ্যাঁ নামাজ নিয়ে কি উপহাস তাদের অথচ তাদের মজহাবে ফার্সি ভাষায় নামাজ যায় তাদের মজহাবে ফার্সি ভাষায় সুরা ফাঁকা পড়া যায় তাদের মজহাবে ফেকা হানাফিতে আল্লাহ আকবর যত তকবির আছে সামি আল্লাহ হামেদা সালাম ফিরা সব কিছু তাসাউদ পড়া সব ফার্সি ভাষায় যায় আল্লাহ আকবর বলা দরকার নাই হানাফি মজাহাবে নামাজ পড়া যায় আল্লাহ বুজুরুক বার্তার আস্ত বললেই চলে ছোটকালে ফার্সি পড়েছি তিনটা সাবজেক্ট ওই জন্য কিছু ফার্সি জানি আল্লাহ বুজুরুক বার্তার আস্ত হয়তো আল্লাহ আকবরের তর্জমা হইল আল্লাহ মহান আল্লাহ বড় যে ফার্সিতে জায়েজ কারণে ওই ফার্সি ভাষায় এমাম আবু হানিফ রাহেমাল্লার ভাষা তো কাল কেন কোনো বাঙালি বা উর্দু ভাষী বড় আলেম হবে আর তারপরে বলবে যে বাংলাতে নামাজ পড়া জায়েজ আল্লাহ মহান চলবে ফার্সিতে চললে কেন বাংলায় চলবে না তো চলবে উপহাস করছেন অথচ নিজের মজাহের খিতাবে কি আছে হ্যাঁ একটু লজ্জা পাই না লজ্জা করা উচিত লজ্জা করে এত ভুল ভাল নিয়ে আর এত বিদাত নিয়ে আবার যারা কোরআন সান্নান অনুসারী তাদেরকে নিয়ে উপহাস করেন আল্লাহ যেন হেদায়াত দান করেন সমাজ ভাতে মন্ডলী আল্লাহ বলছেন ওয়ালাকাত হুজিয়া বে রসুলিমিন কাবিল্লা খে নবী তোমার পূর্বে অনেক রসুলকে নিয়ে উপহাস করা হয়েছে ফাহা কাবিল্লা সাখির মা কানু ইয়াস্তাহজে মা কানু বেহি ইয়াস্তাহজে উন যেই ঠাট্টা উপহাস করত তাদের এই ঠাট্টা উপহাস করার আজাব তাদেরকে ঘিরে ফেলেছে ঠাট্টা উপহাস করা যে অপরাধ পাপ এর আজাব এর শাস্তি তাদেরকে ঘিরে ফেলেছে যারা ঠাট্টা উপহাস করেছে এতে যাকে নিয়ে উপহাস করা হয়েছে অথচ সে হকপন্থী তার কোনো ক্ষতি হয়নি তাকে আল্লাহ বিজয় দান করেছেন তাকে আল্লাহ সাহায্য করেছেন তার আল্লাহ হেফাজত করেছেন দ্বিতীয় যে তাদের পদক্ষেপ ছিল দিন ইসলামের দাওয়াতকে নবী করিম সাল্লাহ আলী ইসলামের এই ওয়াহির দাওয়াতকে ঠান্ডা করে দেওয়ার জন্য বা নির্মূল করে দেওয়ার জন্য সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ ইসলাম যা শোনাইতেন আয়াত নাজেল হচ্ছে সাথে সাথে শোনাতেন প্রথম মমিন মুসলিমদেরকে শোনাইতেন তারপরে কাফেরদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাইতেন দাওয়াত দিতেন যাতে করে কোরআন আমাদের লোকেরা অর্থাৎ মক্কার কাফের মুশ্রেকরা কেউ না শুনে শোনায় বাধা দিতে হবে খবরদার শুনতে দিও না শুনতে দিও না বাচ্চারা শুনলে জাদু লেগে যাবে এরকম মিথ্যা কথা বলতো জাদু জাদু লেগে যাবে বাচ্চাদেরকে কোরআন শুনতে যেতে দিও না নারীদেরকে যেতে দিত না খবরদার সাবধান কানে তুলা ভরে রাখবে না হলে কানে যদি কোরআনের আওয়াজ পৌঁছে জাদু লেগে যাবে তখন তুই স্বামীকে ছেড়ে টান দিবি মুসলমান হয়ে যাবে জি কোরআন কারিমে কথা আল্লাহ বর্ণনা করেছেন এবং কোথাও যদি দেখছে যে হঠাৎ করে সামনে চলে এসছে একজন কাফের বা কয়েকজন কাফের আর দেখছে যে এখানে কোরআন তেলাওত করছে কোরআন পড়ে শোনাচ্ছেন কে রসুল্লাহ সাল্লাম তখন তারা হইচই করা শুরু করত চিৎকার করা হট্টগোল করা শুরু করে দিত যাতে করে কিছু শুনতে না পায় কানে না পৌঁছে যায় সুফহান আল্লাহ এই আচরণটা বেদাতিদের নাই আজকে একুশ বাইশ বছর হচ্ছে দামাম ইসলামী সেন্টারে পুরাতন প্রথম সেন্টারে যখন আসি অনেক ভাইরা যারা হেদায়ত হয়েছেন তাদের বয়ান তাদের বিবৃতি তার মধ্যে আমাদের একজন তরিকুল ইসলাম ছিল জানেন তো জি হ্যাঁ ও প্রথম যখন আসে তখন ওকে বলছে এরকম বহু ছেলেরা এসে আমাকে বলেছে হেদায়ত হওয়ার পরে হেদায়ত না হলে তোর আর বলতো না আসল অবস্থাটা এসে বলছে শেখ প্রথম যখন আসি প্রথম আমরা একটা ই দিয়েছিলাম প্রলোভন দিয়েছিলাম যে নতুন লোকের বসে আসো কারণ পনেরোটা লোক দিয়ে শুরু করেছি প্রথম তো লোক তো আস্তে আস্তে বাড়াইতে হবে তো প্রলোভন কি ওই যে মারফুল কোরআনটা বাংলা তর্জমা আছে না ওইটাতে তো ভুল অনেক আছে কিন্তু মেন মেন পাঁচটা জায়গার ভুল কারেকশন করে ওইটা বিতরণ করতাম কারণ আমাদের কাছে প্রায় সুফানাল্লাহ এক লক্ষ কপি ছিল এক লক্ষ কপি ছিল আমাদের ইয়েতে স্টোরে তো তখন ওই বিতরণ করতাম তো বিতরণ করার ক্ষেত্রে আমাদের যে ডাইরেক্টর ছিলেন অ্যাসিস্ট্যান্ট খুব ভালো মানুষ উনি পরামর্শ দিয়েছেন শেখ আহমদ সুলতান যে কাজ করেন দু চারটা দার্সে আসুক আর তারপরে দেন এমনি এমনি দিয়েন না না নিয়ে টান দিবে দার্সে আসবে না শর্ত লাগিয়ে দেন কয়েকটা দার্সে আসুক তখন আপনারা জানেন অনেকে পুরাতন ভাইরা যে শর্ত ছিল তখন যে পাঁচটা দর্শে আসবে মঙ্গলবার করে হ্যাঁ তখন একটা করে কপি করান দেব পাঁচটা আসতো তো তরিকা নিজেই বলছে যে এখানে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি তখন পুরাতন মসজিদ ছিল এখানে গার্ডেন মসজিদ বলে মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আছি আর পুরানো সেন্টারটা ওইখানে দেখছে যে আমরা অফিসগুলো আছে ওইখানে ইয়ে। তাকে তাকে দেখছি যাবো কি যাবো না যাবো কি যাবো না এই তো অফিস হচ্ছে কেউ বলতো যে এটা হচ্ছে ওয়াহাবিদের অফিস কেউ বলতো এটা জামাত ইসলামীর অফিস জামাত ইসলামী বললেও দূরে সরানো যায় দেবন্দীদেরকে কমিদেরকে কারণ চরম অ্যালার্জি আর ওয়াহাবি বললেও সরানো যায় হ্যাঁ তো কেউ বলতো জামাত ইসলাম অফিস আর কেউ বলতো ওয়াহাবিদের অফিস এই বলে বিভ্রান্ত করত আরো কত কথা বলতো তো তার মধ্যে এটা একটা কথা তো ওকে কেউ বলেছে যে এখানে লোকেরা বিরিয়ানি খেতে যায় এটা একটা কথা ছিল কেউ যদি নতুন আসাতে কি বলতো বিরিয়ানি সেন্টার ইসলাম সেন্টার কি বলতো জানেন বিরিয়ানি সেন্টার একেবারে নিম্নমানের একটা বিরিয়ানি জুমার দিনে দিল্লি দরবার থেকে তখন দেওয়া হইতো কোন রকম মানে কুতলায়ামুদ যেটাকে আরবিতে বলে মানে খেয়ে দিয়ে বাঁচা যাবে ওই দিনটা থাকা যাবে এইরকম খাবার দেওয়া হইতো আর এইটা কে অপপ্রচার চালিত বেদার্থীরা কি বলে যে এটা হচ্ছে কি বিরিয়ানি সেন্টার তার মানে তুই যাবি বিরিয়ানি খেতে যাতে করে আর না যায় লোকেরা বলবে যে পেটু কাছে বিরিয়ানি খেতে যায় যাব না কোথাও বোঝা গেছে না এখনো কেউ কেউ বলতে থাকে এখনো বলতে থাকে চলতেই থাকবে দাওয়াতের শত্রুতা কেমন পর্যন্ত চলতে থাকবে কোরআনে মাহাদিসের দাওয়াতের শত্রুতা ওই যে শুরু হয়েছে চল্লিশ বছর কি বছর চোদ্দশো বছর আগে চলতে থাকবে কেমন পর্যন্ত এটা কম আর বেশি চলতেই থাকবে তো সুফহান আল্লাহ কত রকমের কথা এসব শুনেছি আর শুনতে হয় শুনতে হবে তো আল্লাহ রবুল্লা আলমিন এইরকমই চরিত্র করেছেন পন্থীদের তো এটাকে শেষ করি এরা যথাসাধ্য দূরে থাকার চেষ্টা করতো এবং দূরে রাখার চেষ্টা করত নিজের আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনকে যখন নবী করিম সাল্লাহামকে আলি সাল্লামকে দেখত যে দাওয়াত দেবে তখন সেই দাওয়াতটা যাতে করে তাদের কাছে না পৌঁছে কেউ যেন সৌন্য সুযোগ না পায় এটাই চেষ্টা করতে এবং একে অপরকে এই কথাগুলি পাঠ পড়েই তো পাঠ পড়ে তো শিখেতু যে কোনো জায়গায় যদি কোরআন শুনতে পাস একটু দূর থেকে যে কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে সেখানে হইচই শুরু করে দিবি হ্যাঁ আর না হলে ওখান থেকে দূরে পালিয়ে যাবি সরে যাবি না হলে জাদু লেগে যাবে ইত্যাদি আল্লাহ রাবুল আলমিন এ মর্মে এরশাদ করেছেন ওয়াকাল আল্লাহ কাফারুল্লাহ তাসমাউল কোরআন কাফেররা বলতো যে এই কোরআন শুনিও না আর কোথাও যদি কোরআনের তেলাও চলে তো সেখানে হইচই করিও চিৎকার করিও লাল্লাকুম তাকলে বোন যাতে করে তোমরা জিততে পারো তোমাদের জিত হয় হার না হয় আবার তোমাদের লোক মাইনাস না হয়ে যায় ইসলাম কবুল না করে নেয় জন্য হইচই করে উড়িয়ে দেবে আজকাল বেদাতিরা যে বহস বহস করে না এটা একটা শিখার বিষয় রয়েছে বহস বহস করে কি করে না বহাসে যখন দলিলে হেরে যাবে তখন কি করে জানেন হ্যাঁ এমন একটা ঝামেলা বাঁধিয়ে দেবে হইচই বাঁধিয়ে দেবে মারামারি পরিস্থিতি তৈরি করতে করে দেবে যে আপনার আশঙ্কা হবে যান নিয়ে কারণ সংখ্যা কম তো জান তো বাঁচাইতে হবে যাতে করে এই রকম পরিস্থিতি তৈরি করে দেওয়া যায় আর মানুষ বিভ্রান্ত হয়ে যায় আর আসল জিনিসটা না বুঝতে পারে দলিলে যখন হেরে যায় তখন তারা কি করে পাঁচ নম্বর দলিল ব্যবহার করে আমি আমার একটা আলোচনা বলেছি আমার এক ওস্তাদ ছিলেন তিনি মোনাজারা করতেন মানে তর্কবিদ ছিলেন তো উনি বলতেন যে বেদাতিদের দলিলের উৎস হচ্ছে পাঁচটি কোরআন সোনার দলিলের উৎস হচ্ছে চারটি আর বেদাতিদের হচ্ছে পাঁচটি জানেন প্রথম কোরআন কিতাবুল্লাহ তারপরে সুন্নাত রসুল্লাহ হাদিস আর তারপরে হচ্ছে এজমা উম্মত আর তারপরে হচ্ছে চার নম্বর হচ্ছে কেয়াস এই চারটাতে যখন না পারবে তো পাঁচ নম্বর হচ্ছে লাঠি মারামারি পাঁচ নম্বর হচ্ছে কি মারামারি হ্যাঁ বহাস শুরু করিয়েছে ধর মারামারি শুরু করিয়ে দিবে লাঠিয়াল বাহিনী রেডি রেখেছে মারামারি শুরু করিয়ে দেবে আর সকাল হইলে তখন পত্র পত্রিকাতে ছাপিয়ে দেবে যে ওরা মাহফিল ছেড়ে বহাস ছেড়ে হেরে গিয়ে পালিয়ে গেছে বুঝে গেছে জি হ্যাঁ এ হলো চরিত্র তাদের এ হলো চরিত্র এবং শেখ মোবারক মুবারকপুরি রহমতুল্লাহ আমাদের ওস্তাদ তো জামে সালফে বেনারসের একটা মোনাজেরা হয়েছিল তর্ক সভা হয়েছিল তো ওতে উনি ছিলেন মোনাজের বেরেলিবিদের সাথে মাজারপন্থীদের সাথে রেজবিদের সাথে মোনাজারা ছিল তো ওই মোনাজারাতে দলিলে তারা লিখিত লিখে মুখে বলা বলে না যাতে হইচই ঝগড়া না হয় এদিকে শেখ মোবারক মুবারকপুরি লিখছেন আলেদিদের পক্ষ থেকে আর ওইদিকে বেরলিবির মোল্লা মুফতি ছিল ও লিখছে লিখে প্রতি উত্তর করা লিখে লিখে জবাব দেওয়া আর ওখানে বিচারক বসে আছে প্রশাসন আছে রাত্রে যখন দলিল হেরে গেল ফজরের আগেই পত্রিকা আসছে ঘরে ঘরে পত্রিকা পত্রিকাতে লিখছে যে ওয়াহাবি লামাজহাবিরা হেরে গিয়ে মাঠ ছেড়ে পালিয়ে গেছে বুঝতে পেরেছেন এটা হলো চরিত্র তাদের এটা হলো চরিত্র আর না হলে মারামারি করা আমাদের এক ভাই দায়ী আছেন পশ্চিমবঙ্গে শেখ আবদুল্লাহ সালাফি ওনারা আবার মোনাজার এই জন্য আমি বহাস আজকালকার লোকেরা বহাস এখলাসের সাথে করতে চায় না মানে ওরটা মানিয়ে নিতে চাই এই জন্য নিষেধ এটা মোজাদেলা মোকাবারা নিজে অহংকার করা এবং আমারটা মানিয়ে নেব তোকে সোজা করে নেব এটা নয় যে আমিও চেষ্টা করি হকটা জানার আপনিও চেষ্টা করেন সুতরাং আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছিব এটা উদ্দেশ্য নয় কিন্তু তো কি বলছিলাম যেন হ্যাঁ হ্যাঁ তো মোনাজারাতে গেছে আসামে মোনাজারে গেছে পশ্চিমবঙ্গ থেকে গুয়াহাটির দিকে ওই সিলেটের বর্ডারে যাওয়ার পরে বেদাতিরা যখন দেখলো যে এখানে তো হেরে যাব তখন ওরা এক বাহিনী তৈরি করেছে হ্যাঁ লাঠিয়াল বাহিনী আর ওরা এখন মারবে মারবে সংখ্যায় একেবারে কম সেখানে সহি আকিদার লোক বেদাতি এলাকা ওরা কোন রকম করে একটা সহি আকিদার ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে যখন আশ্রয় নিয়েছে তো বাড়ি সহ ওদেরকে জ্বালিয়ে দেবে বাড়ি সহ ওদেরকে জ্বালিয়ে দেবে এই রকমের প্রস্তুতি নিয়েছে বাড়ি ঘেরাও করেছে অবস্থা ফিরে আসার পর আমাকে একদিন টেলিফোন করে বলছে ওই শেখ আবদুল্লাহ সাহেব মাঝে মাঝে টেলিফোন করে যে শেখ আল্লাহ বাঁচিয়েছে গেছিলাম আসাম মোনাজারা করতে আর ওইখানে এমন মারামারি শুরু করে দিল কোন রকম করে আমাদেরকে নিয়ে এসে একটা বাড়িতে ঢুকাইলো কিন্তু সে বাড়ি সহ নাকি জ্বালিয়ে দেবে এরকম অবস্থা তো আল্লাহ হেফাজত করে সেখান থেকে সহি সালামতি নিয়ে এসছে আমি বললাম যে এগুলোই আপনাদের ভুল আজকাল মোনাজেরা হয় না যেটা মোনাজেরা মানে হক জানার চেষ্টা করা দুই পক্ষ থেকে এটা হয় না সুতরাং ওরা মেজরিটি সংখ্যাগরিষ্ঠ ওদেরটা মানিয়ে নেওয়ার চেষ্টা করে আপনার গেলেন কেন কথা বোঝা গেছে সেজন্য কখন আপনার তর্ক তারা করতে চাইবে বসেন না কেন আমাদের আলেমের সাথে বসেন বসতে যাবেন না কারণ বসার উদ্দেশ্য হচ্ছে আপনাকে মানিয়ে নেবে আর না মানলে পাঁচ নম্বর দলিল দিয়ে সোজা করে নেবে কি পাঁচ নম্বর দলিল লাঠি দিয়ে সোজা করে নেবে কথা বোঝা জি দল ভারী যায় এইভাবে চলতে থাকে বিরোধিতা নবী করিম সাল্লাম সর্বপ্রথম তাদের কোন অনুষ্ঠানে যেই সুরাটি বা যে আয়াতগুলি শুনিয়ে শোনাবার সুযোগ পেয়েছেন সেটা ছিল সুরায় নাজিম সুরায় নাজম শোনাবার সুযোগ পেয়েছে সেটা ছিল রমজান মাসে নব্বত প্রাপ্তির পঞ্চম বছরে তার মানে চার থেকে পাঁচ বছর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কোন অমুসলিমকে তাদের অনুষ্ঠানে সমষ্টিগতভাবে কোরআন শোনাবার সাহস পাননি বা কোরআন শোনাবার সুযোগ পাননি কেউ শুনবে না না তোমার কথা শোনা হবে না জি এই ছিল পরিস্থিতি তাদের ঠেকাও কিভাবে এর কথা শুনবো না সুতরাং মানবো না কেন তবলিগীদের চরিত্র এটা না আমাদের তবলিগি পাকা তবলিগির ভাই এখানে আমাদের সামনে আছে ভাইকে বলছি যে আচ্ছা ঠিক আছে আমার আকিদার আলোচনা না শুনবে ওকে সিরাতুন্নবীর আলোচনাগুলি শুনতে দেন বলছে শেখ আপনার নামের সাথে অ্যালার্জি আছে যে এখন যেমনই দেখছেন নাম বলছে না এর শোনা যাবে না এর শোনা যাবে না আরো শোনেন আমাদের কিছু ভাইয়েরা সারা বিশ্বে দাওয়াতের কাজ করে বলছে শেখ অনেক জায়গায় দেখলাম যে যদি ভিডিও থাকে আপনার ছবি দেখে তো শুনবে না আর অনেক নতুন লোক আছে আপনাকে আপনার আওয়াজে বুঝবে না আওয়াজে নতুন লোক ওদেরকে দাওয়াত দিলে আওয়াজ শুনে ভয়েস শুনে শুধু বুঝবে না তো ওদেরকে কি করি অডিও দিই যে বক্তব্যগুলি শুনে দেখেন তো জানি না কোন কোন আলেমের কিন্তু শুনে দেখেন তো কেমন লাগে আর এরকম বহু লোক হেদায়ত হয়েছে অডিও শুনে আর ভিডিও যদি দেখতো আরে এইটা এইটা ওই লোক ওর শোনা যাবে না ওর শোনা যাবে না কথা বোঝা গেছে এই হচ্ছে বাতিলপন্থীদের চরিত্র তো এইভাবে রসুল্লাহ সাল্লাম দাওয়াতের কাজ করেছেন এবং নবী সাল্লাহ আলি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেন উচ্চ স্বরে প্রথম দিকে আর রাত্রে বিশেষ করে তাহাজুদের সলাতে তেলাওত করতেন তখন কাফেররা কোরআনিক করিমকে গাল দিত কোরআন যে নিয়ে আসছে জিবরা আলি জিবরাইলকে গাল দিত এবং যার প্রতি নাজেল হচ্ছে তাকে গাল দিত সবকে গাল দিত আল্লাহকেও গাল দিত এইভাবে মানুষ যখন আবেগে চলে আসে বিবেক হারিয়ে ফেলে তখন কি বলে কিছু বুঝে না কাকে যে গাল দিচ্ছে কি বলছে কিছু বুঝে না এরকম করতো তারা তখন আল্লাহ রব বললেন যে তোমার কোরআন এদেরকে শোনানোর জন্য বা একটু উচ্চ স্বরে তেলাওত করে তাহাজুদ পড়ার কারণে আশেপাশের লোক শুনতে পাচ্ছে তখন আল্লাহকেও গাল দিচ্ছে জিব্রাইলকেও গাল দিচ্ছে তোমাকেও গাল দিচ্ছে কোরআনকেও গাল দিচ্ছে তো এক কাজ করো ওয়ালা তাজহারবে সলা থেকে ওয়ালা তো খাফেদ বেহা অবতাকে বেনা জালেকা সাবিলা তুমি উচ্চ স্বরে অত তেলাওত করিও না তোমার আওয়াজ তুমি নিজেকে শোনাবে আর তোমার কক্ষে রুমের ভিতরে যেন থাকে বাইরে আওয়াজ না যায় আশেপাশের যারা কাফের আছে মক্কার তারা যেন শুনতে না পায় কারণ এর রিয়াকশন হচ্ছে ওলা তো খাফ একেবারে আসতে মনে মনে পড়িও না যে তুমিও নিজে শুনছো না বা পাশের লোক শুনছে না আর জোরেও পড়িও না অবতাকে বাইনা জালিকা সাবিল্লা এর মাঝামাঝি পথ তুমি অবলম্বন করো এই ছিল নবী করিম সাল্লাহ সাল্লামের দাওয়াতের বিরোধিতার ক্ষেত্রে দ্বিতীয় পদক্ষেপ আর এই ক্ষেত্রে আরও কিছু কথা আছে সময় এগিয়ে চলে গেছে এই জন্য ইনশা আল্লাহ তালা বাকি আলোচনাগুলি আগামী সপ্তাহে পুরা করব আল্লাহ যেন আমাদেরকে দিন ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন কোরআন এবং নির্ভেজাল সহি হাদিস থেকে এবং সেইভাবে পালন করা তৌফিক দান করেন এবং আমাদের অন্তরকে আল্লাহ যেন সাফ পরিষ্কার রাখার তৌফিক দান করেন রব্বানা মিল্লাদুন রব্বানা আতেনা রব্বানা মিন্না ইন্নাকা সামিউল আলিম অতুব আলাইনা ইন্নাকান্ত তওয়াবুর রহিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন